ইয়ারসুল তোমার মত ইয়ারসুল তোমার মতো কে আছে মহান ফরিস্তা যিনি ইনসান নয় তোমার সমান ফরিস্তা যিনি ইনসান নয় তোমার সমান ইয়ারসুল তোমার মত আছে মহান ফরিস্তা যিনি ইনসান নয় তোমার সমান ফরিস্তা যিনি ইনসান নয় তোমার সমান তোমার কায়ায় নেই যে সায়া নেই কোনো কালো তোমার কায়ায় নেই যে সায়া নেই কোনো কালো তোমার মাঝে চলে সদা নুরানি আলো কেউ তো নাই কেউ তো নাই এ মকলুকে তোমার সমান ফরিস্তা যিনি ইনসান নাই তোমার সমান ফরিস্তা যিনি ইনসান নাই তোমার সমান এ রসুল তোমার মতো কে আছে মহান ফরিস্তা যিনি ইনসান নাই তোমার সমান ফরিস্তা যিনি ইনসান নাই তোমার সমান আজ বুঝি আল্লাহ কাছে ডাকে নিকারণ আজ বুঝি আল্লাহ কাছে ডাকে কার এত কাছে দেইনি আসন করে সজতন মেঘেরা এসে তোমার মাথায় উপরে সায়া করলো আর মনে হয় করে নিকার সুল তোমার মতন কে আছে মহান ফরিস্তা যিনি ইনসান নাই তোমার সমান ফরিস্তা যিনি ইনসান নাই তোমার সমান এর এরসুল তোমার মতো কে আছে মহান ফরিস্তা যিনি ইনসান নাই তোমার সমান ফরিস্তা যিনি ইনসান নাই তোমার সমান সামনে যেমন দেখো তুমি পিছনে তেমন সামনে যেমন দেখো তুমি পিছনে তেমন ঘুমিয়ে যেমন দেখো তুমি ও তেমন এমডি ফারিকুল বলে নবী নাও না ডেকে এমডি ফারিকুল বলে নবী নাও না ডেকে তোমার রওজা দেখার তরে মন কাঁদে আমার যে রসুল তোমার মতো কে আছে মহান ফারিস্তা যিনি ইনসান নাই তোমার সমান ফারিস্তা যিনি ইনসান নাই তোমার সমান এরসুল তোমার মত কে আছে মহান ফারিস্তা যিনি ইনসান নাই তোমার সমান ফারিস্তা যিনি ইনসান নাই তোমার সমান তোমার কায়ায় নেই যে সায়া নেই কোনো কালো তোমার কায়াই নেই যে সায়া নেই কোনো কালো তোমার মাঝে জলে সাদা নুরানি আলো কেউ তো নাই এ মফলুকে তোমার সমান ফরিস্তা যিনি ইনসান নাই তোমার সমান ফরিস্তা যিনি ইনসান নাই তোমার সমান এর সুল তোমার মত মতো কে আছে মহান ফরিস্তা যিনি ইনসান নাই তোমার সমান ফরিস্তা যিনি ইনসান নাই তোমার সমান আরও নূতন ও পুরানো গজল বা ওয়াজ পেতে সার্চ করুন W W dot dot in